ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে দুনিয়ারি মুহে পড়ে করছো গাড়ি বাড়ি হঠাৎ করে যেতে হবে সব কিছু ছাড়ি দুনিয়ারি মুহে পড়ে করছো গাড়ি বাড়ি হঠাৎ করে যেতে হবে সব কিছু ছাড়ি শিলে যাইতে হবে টাকাশিলে যাইতে হবে সবই রবে পড়ে উরে মানুষ ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে রঙিন চশমা পরে তুমি চলছ দম্ভ করি হঠাৎ করে শেষ হইবে তোমার বাহাদুরি রঙিন চশমা পরে তুমি হঠাৎ করে শেষ হইবে তোমার বাহাদুরি আজরাইল শিয়া তোমার আজরাইল শিয়া তোমার প্রাণটা নিবে তুলে ওরে মানুষ ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে এখনো বন্ধু সময় আছে ফিরে এসো তুমি তৌবা করো মাফ করিবেন রাহিম আছেন যিনি এখনো বন্ধু সময় কাছে ফিরে এসো তুমি তৌবা করো মাফ করিবেন রাহিম আছেন যিনি সকল গুণা মাফ করিয়া সকল গুণা মাফ করিয়া নিবেন তোমায় তুলে তুমি মানুষ ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে ভাবলে না তুমি এই দুনিয়ার সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে মানুষ সব কিছু মিছে প্রিয় শ্রোতা আপনারা শুনলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণের পরিবেশনা